মৌজ উঠেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পাড়ে মোর বসত বাড়ি ছোট্ট কবর খানি ওই বাড়িটি ডাকছে আমায় দিতে হবে সাড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মৌজ উঠেছে সাগর সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পাড়ে মোর বসত বাড়ি ছোট্ট কবর খানি ওই বাড়িটি ডাকছে আমায় দিতে হবে সাড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারো হুশ এলো না আমার বুঝ প্রাণে দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারো হুশ এলো না আমার বুঝ প্রাণে এবার দেখি দিকে দিকে চতুর্দিকে দিকে এবার দেখি দিকে শেষ বিদায় তারা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মৌ জুটেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পাড়ে মোর বসত বাড়ি ছোট্ট কবর খানি ওই বাড়িটি ডাকছে আমায় দিতে হবে সাড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah যখন আমার থাকবে না কেউ তুমি হয় সাথী কবর দেশের অন্ধকারে জ্বালিয়ে দিও বাতি যখন আমার থাকবে না কেউ তুমি হয় সাথী কবর দেশের অন্ধকারে জ্বালিয়ে দিও বাতি রোজ হাসরে ঘুরবি পদে ঘুরবি পদে ঘুরবি পদে রোজ হাসরে ঘুরবি পদে দিও আমায় ক্ষমা আল্লাহ আল্লাহ আল্লাহ

اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ